السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن تركات الله عزيز حكيم وقال الله سبحانه وتعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام বুজুর্গানে মুস্তারাম সম্মানিত মুসলিয়ান ইকরাম মহান আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ সুহান আমাদেরকে জুমার দিন আল্লাহর ঘর মুক্তি দাসার তৌফিক দান করেছেন এজন্য আমরা অন্তর খুলে সকলেই করি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ সালাম মানবতার মুক্তির বিচারী সরকারের দোয়ানন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আজকে আপনাদের সম্মুখে ইসলামে নারীর মর্যাদা ও অধিকার এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহ এই আলোচনার আমার মূল উদ্দেশ্য হল এই যে বর্তমান বিশ্বে আটই মাস বিশ্ব নারী দিবস এটা পালিত হয় এবং এই নারী দিবসে ইসলাম এবং ইসলামপন্থীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য এবং বক্তব্য দেওয়া হয় আমি কথাটা পরিষ্কার করতে চাই আমার আলোচনার মধ্য দিয়ে যে ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে আর পাশ্চাত্য যে অধিকার দিয়েছে এই অধিকার এবং এর মধ্যে তুলনামূলক ব্যবধানটা কি এটাই তুলে ধরা আপনার মূল উদ্দেশ্য ইসলামে নারীর অধিকার এবং মর্যাদার কথা আলোচনা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করতে হয় যে অন্যান্য ধর্মে এবং ধর্মবিদদের মতে নারীর মূল্যায়নটা কি অন্যান্য জাতি ইসলাম আসার পূর্বে নারীদেরকে কিভাবে মূল্যায়ন করতেন তাদের কেমন অধিকার ছিল এটি আলোচনা করা দরকার আমরা যদি ইউরোপের দিকে তাকাই তাহলে দেখতে পাব ইউরোপ জাতি তারা নারীদের মধ্যে আদৌ কোনো আত্মা আছে কিনা এটা নিয়ে সন্দেহান ছিল এবং তারা পার্লামেন্টে সংসদ ভবনে তারা এটা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছে যে আসলে নারীদের মধ্যে কোনো প্রাণ আছে কিনা আত্মা আছে কিনা কিন্তু তারা কোনো সন্দেহ করতে পারে না এটা নারীদের মধ্যেও কি আছে আত্মা এবং রাশিয়া তারা মনে করে এটা যে প্রত্যেক দশজন নারী মিলে একটা আত্মা দশজন নারী মিলে একটা আত্মা হবে একজন নারীর মধ্যে একটা করে আত্মা নাই এটা তাদের সিদ্ধান্ত গ্রিক সভ্যতায় নারী ছিল আরো ভয়াবহ অবস্থার শিকার তারা দেবতার কাছে অভিযোগ করত যে একই সূর্যের নিচে পুরুষের সাথে কেন নারীকে দেওয়া নারীতে এমন অসভ্য জাতি এদের সূর্যের আলো পাওয়ারই যোগ্যতা নেই এই মনে করছে তারা গ্রিক সভ্যতা কেন দেওয়া হলো ভগবানের কাছে দেবতার কাছে তারা বলতো কেন একই সূর্যের মধ্যে নিচে নারীও থাকবে পুরুষও থাকবে এটা তো হতে পারে একথা তারা বলত আর প্রাচীন কালের যে বিজ্ঞানী যারা ছিলেন এবং দার্শনিক যারা গবেষক তাদের দৃষ্টিতে নারীরা ছিল দুনিয়ার সর্বনিকৃষ্ট বস্তু তারা এক এবং বলছে তারা এখানে যে নারী একটা অনিবার্য পাপ একটি ধ্বংসাত্মক বস্তু নারীকে তারা একটি অনিবার্য পাপ এবং ধ্বংসাত্মক বস্তু এবং তারা এটাও বলতো যে সাপে দংশন করলে এটা প্রতিকারের ব্যবস্থা কিন্তু নারী যদি কাউকে মহিলা যদি কাউকে দংশন করে তাহলে চিকিৎসার কোনো ব্যবস্থা এবং নারীর ছায়াটাও অভিশাপ তারা মনে করছে আল্লাহ নবী সাল্লাহ যে পবিত্র ভূমিতে আগমন করেছিলেন তার অবস্থা আরো শোচনীয় ছিল আইয়ানে জাহিরিয়াতে নারী জাতির প্রতি অবমাননা নারীকে হত্যা ধর্ষণ নারীদেরকে তেরা চোখে দেখা ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করা ইত্যাদি এবং যে নারীকে তারা কোনো কন্যা সন্তান হওয়ার সাথে সাথেই তারা কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে রাখে এত মারাত্মক একটা অবস্থার শিকার ছিল নারী আর কোন পিতার যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করতো তাদের চেহারা কালো হয়ে যেত কয়লার মতো হয়ে যেত মানুষ দেখাশোনা করতো না দেখা সাক্ষাৎ করতো না এমন একটা পরিস্থিতির শিকার ছিল বা সমাজে গেলেও মেয়ে হয়েছে এই কারণে চেহারা দেখার দেখানোটাও ছিল একটা মারাত্মক অভিশাপের ব্যাপার সনাতন হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল যেটা নির্মম নারীর প্রতি একটা অমানসিক নির্যাতন যে কোন নারীর যদি স্বামী মারা যায় ওই নারীর যদি স্বর্গ পেতে হয় তাহলে নারীকে ওই পুরুষের সাথেই আগুনে জ্বালিয়ে দিতে হবে এবং এখনো কোনো কোনো জায়গায় হিন্দু ধর্মের কোনো কোনো জায়গায় যেহেতু তার কোনো সামাজিক ভাবার কোনো মূল্যায়ন থাকে না এজন্য নারীকে তার স্বামীর সাথে পুড়িয়ে দেওয়া হয় এবং মৃত স্বামীর সঙ্গে সৎ করে যদি পুড়ে না মরে তাহলে সে ডাঙ্গাতেই যেতে পারবে না তাদের ভাষায় এমন একটা পরিস্থিতি এবং হিন্দু ধর্মের তালাক কথা বিবাহ বিচ্ছেদের নিয়ম ছিল না এতে উপকারের চেয়ে ক্ষতি অধিকতর ছিল কিরকম ব্যাপারটা আমাদের ইসলাম ধর্মের তো একটা নিয়ম আছে যে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় কোনোভাবেই আর টিকানো যাচ্ছে না একজন আরেকজনের সাথে আর মিল হচ্ছে না তাহলে পরে ইসলাম বলছে সর্বনিকৃষ্ট যে বস্তু সেটা হচ্ছে তারা এটা দিতে পারে কিন্তু তাদের মধ্যে একজন আরেকজনের সাথে বলিব না হোক আর না হোক কোনোভাবেই নারীকে তারা দেওয়া যাবে না এবং এই কারণে কি করত আর ধর্মের থেকেও নারীকে নির্যাতন করার কোনো নিষেধাজ্ঞা ছিল না ভালো ব্যবহার করার কথাও বলা ছিল না যার কারণে পুরুষ নারীকে চরমভাবে নির্যাতন করছে কিন্তু কোনো কিছু বলা যায় না এবং তারা কথা মনে করত যে দিনের সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত নারীর কোনো স্বাধীনতাই নেই সেটা কিন্তু আমার বানানোর কথা আমি বিভিন্ন বই পুস্তক লেখাপড়া করে এসে আপনাদের সামনে বলতেছি এবং তিন নম্বর নারীকে কখনো নিজ ইচ্ছায় কোনো কাজ করার ক্ষমতা রাখে না একথা তারা মনে করছে যে নারী ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবে না স্বামীর অর্ডার স্বামীর ইচ্ছা অনুযায়ী যে কাজের হুকুম দেওয়া হবে সেটাই করতে পারবে এর বাহিরে আর কোনো কাজ করতে পারবে না আর বৌদ্ধ ধর্ম যেটা গৌতম বৌদ্ধ যিনি একজন কি কয় রাষ্ট্রকে ছেড়ে দিয়ে জীবজন্তু এবং মানবতার প্রতি দয়া দেখানোর ব্যাপারে অনেক বিরল দৃষ্টান্ত রেখেছেন এবং এই গৌতম বুদ্ধ তার এক শিষ্যের শীর্ষে তার এক ছাত্রের জবাবে বলতেছেন যে নারীর প্রতি দৃষ্টি দেওয়া মানবীয় পবিত্রতার পরিপূর্ণ নারীর প্রতি দৃষ্টিও দেওয়া সে যেই হোক দৃষ্টি দিলে অন্তর অপবিত্র হয়ে যাবে তাদের মূল কথা হচ্ছে সে ধর্মের উন্নততম মূল গ্রন্থে যে কথাটা আছে যে নারীদের সঙ্গে বাস করা অপেক্ষা বাঘের মুখে যাওয়া বা জল্লাদের ছুরির নিচে মাথা পেতে দেওয়া উত্তম কিন্তু নারীর সাথে বসবাস করা যায় জঙ্গলে যাচ্ছে তার মধ্যে নারীরা পুরুষদের মোক্ষ লাভের অন্তরায় ইহুদি ধর্মে নারীদের অবস্থান কি ছিল ইহুদি ধর্মে নারীরা ছিল সকল পাপের মূল উৎস মনে করত এই কারণে তাদের মিউজ চলে হায়ার চলে তাদেরকে আর বাসায় রাখত না যে জায়গায় ঘুমাতো জায়গায় খাওয়া দাওয়া করতো এই জায়গা থেকে একটা কুড়ে ঘরের মধ্যে সেরা নোংরা কাপড় পরায় ওই জায়গায় তাকে রাখা হতো যতদিন পর্যন্ত তার এই মিল শেষ না হয় আর খ্রিস্টান ধর্মে স্ত্রীর কোনো প্রকার ভুলের ক্ষমা নেই ভুল করলেই তাকে মা ভুল করলে আর তাকে ছাড় দেওয়া যাবে এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের মূল কথা ছিল আর ইসলাম নারীটাকে কি করেছে আপনারা তো বিভিন্ন ধর্মে আরো লেখাপড়া আপনারা করছেন জানেন যে নারীদের কি অবস্থা এখন পাশ্চাত্যের যে নারীর অধিকার নামে যে যে অধিকার তারা বলতেছে এটা হচ্ছে বাড়াবাড়ি এটা মানবতার প্রতি এটা হচ্ছে একটা বাড়াবাড়ি পাশ্চাত্যের যে নারী স্বাধীনতা ইসলাম নারীকে যে স্বাধীনতা এবং অধিকার দিয়েছে এটা হচ্ছে যৌক্তিক এবং এটা হচ্ছে নারীদের মূল পাপ যে কথাটা বলেছে আর উনিশশো তেহাত্তর সালে জাতিসংঘের সনদে এই নারীদের অধিকার নামে একটা সনদ পাশ করা হয় কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লাম নারীদের এই অধিকারের কথা আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে যখন নারীর এবং মানুষের মানবতার কোনো মানুষের কোনো অধিকার ছিল না এমন অবস্থায় আল্লাহ নবী নারীর অধিকারের কথা বলে গেছেন আল্লাহ নবী সাল্লাম উপর যে কোরআনে কারিম নাজিল হয়েছে সে কোরআনে কারিমের মাধ্যমে তিনি বিশ্বের মানুষদেরকে জানায় দিচ্ছেন যে নবী আপনি মানুষদেরকে বলে দেন যে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করা যাবে না আল্লাহ নবীকে বলে দিচ্ছেন আপনি বলে দেন وعاشروهن بالمعروف فإن كرهتموهن شيئا كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা পুরুষরা তোমার নারীদের সাথে ভালো ব্যবহার করো তুমি যে নারীকে বিবাহ করছো যে মহিলাকে বিবাহ করছো তার কোনো কোনো আচরণ তোমার কাছে খারাপ লাগতে পারে তো হতে পারে এমন খারাপ এবং চেহারা খারাপ তার ব্যবহার খারাপ এমন নারী এমনও হতে পারে যে আল্লাহ তারা তার মধ্যে অনেক কল্যাণ রেখে দিয়েছে তোমাদের জন্য অনেক সময় দেখা যায় যে অনেক নারী এমন আছে চেহারা তেমন সুন্দর না লেখাপড়াও জানে লেখাপড়াও কি জানে না কিন্তু লেখাপড়া জানে না ঠিক কিন্তু তার থেকে এমন কিছু ছেলে এমন কিছু সন্তান জন্মগ্রহণ করছে যারা পৃথিবীকে কি অনেক কিছু উপহার দিয়েছে আর অনেক সুন্দরী নারীর ছেলে মেয়েরা এত নিকৃষ্ট ধরনের দৃষ্টান্ত স্থাপন করছে যা ওই যে সমস্ত নারীরা কিছু পারে না তাদের সন্তানদের সাথে পারেনি তুলায় উঠতে পারেনি এরকম এই জন্য চেহারা খারাপ দেখেই চেহারা সুন্দর না দেখেই একজন নারীর উপর তুমি নির্যাতন করো না নারীর সাথে তুমি খারাপ ব্যবহার করো না বরং নারীদের সাথে তুমি ভালো আচরণ করো আল্লাহ রসুল ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة বুঝছে হুন্না বুঝে তাদেরও যেন যেরকম অধিকার আছে তোমাদেরও সেরকম অধিকার আছে তুমি যেরকম স্ত্রীর উপর অধিকার খাটাতে চাও সেই স্ত্রীও তোমার উপর ঠিক ওই ধরনের অধিকার তার হয়ে গেছে আর কিরকম তারা هن لباس لكم وأنتم لباس لهم বলছে তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ অর্থাৎ একজন আরেকজনের সম্পূরক একজন আরেকজন ছাড়া হতে চলতে পারে না এটি ইসলামের বক্তব্য কোরআনের বক্তব্য আর কি বলছেন আল্লাহ তারা দুনিয়ার মানুষদেরকে সব মানুষদেরকে লক্ষ্য করে বলছেন কোরআনে কারিম সুরাতুল মিথ্যা নামে আলাদা নারীদের জন্য সুরাই নাজিল করেছেন আল্লাহ তাআলা। নারীদের অধিকারের বিশাল ফেহরের এই সুরাতুল মিথ্যার মধ্যে আল্লাহ তালা আলোচনা করেছেন আল্লাহ শুরুতে বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ বলতেছেন হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন আদম আর হাওয়া থেকে তোমাদের সৃষ্টি এবং তার থেকে তার জোড়া সৃষ্টি করেছে এবং এই জোড়া থেকে হাজার হাজার অসংখ্য পুরুষ এবং নারীকে বিস্তার লাভ করেছে একটা নারী থেকে এই জন্য নারীদের পেট থেকে যেরকম ভাবে নদী জন্মগ্রহণ করে দুনিয়ার বুকে যত সাহা দিয়েছেন নারীদের উদর থেকে দুনিয়ার বুকে যত ভালো মানুষ এসেছেন নারীদের গর্ভ থেকে সুতরাং নারী জাতি এটাকে ঘৃণার কোনো পাত্র নয় নারীরা আল্লাহ তাদের কাছে প্রিয় হবে পুরুষ হোক আর নারী হোক কিভাবে প্রিয় হবে যদি নারী কি হয় পরহেজগার হয় নারী যদি নেককার হয় নারী যদি ভালো হয় পুরুষ যদি নেককার হয় ভালো হয় যে স্তরের হোক না কেন পুরুষ হোক আর নারী হোক না কেন আল্লাহর ভয় যার মধ্যে আছে বলছে সেই হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ অর্থাৎ আল্লাহর ভয় যার মধ্যে আছে তাকুয়া যার মধ্যে আছে সেই হচ্ছে আল্লাহ তালার কাছে হচ্ছে নারী হোক আর হোক এটা শুনতে ব্যাপার ইসলাম এমন অধিকার দিয়েছে এমন কথা বলে নাই নামাজ পড়লে পুরুষ বেশি সব পাবে আর নারীরা কম পাবে কথা বলে নাই বল ইসলাম বলে দিয়েছে কোরআন বলেছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب আল্লাহ বলছেন কোন পুরুষ হোক অথবা নারী হোক ইমানদার যদি হয় ইমান আনে আর নেক আমল যদি করে আল্লাহ তালা নারী হোক আর পুরুষ হোক উভয়কে আল্লাহ তারা জান্নাতের মধ্যে দাখিল করবে জান্নাতে উভয় যেতে পারে কোনো সমস্যা নাই এবং তাদেরকে জান্নাতের মধ্যে তাদেরকে হিসাব ছাড়া সীমাহীন রিজিক আল্লাহ তারা তাদেরকে দান করবে তো হ্যাঁ আল্লাহ তারা জান্নাতের মধ্যে পুরুষদেরকে সত্তর জন হুর দান করবে সত্তর জন নারী রমণী দান করবে কিন্তু একজন নারীর জন্য সত্তর জন কি স্বামী দেওয়া হবে না কি দেওয়া হবে না বরং সত্তর জন যে রমণী থাকবে তার নেত্রী বানানো হবে কি নারীকে বলেন না শুধু কারণ হচ্ছে একজন স্বামী যদি সত্তর জন রমণী হয় আল্লাহ তারা পক্ষ থেকে যদি দেওয়া হয় তার মধ্যে কোনো সমস্যা নাই কিন্তু একজন স্ত্রীর জন্য সত্তর জন স্বামীর মন রক্ষা করা সম্ভব নয় এই জন্য আল্লাহ তালা তাদেরকে কি করবেন সত্তর জন নারীর নেত্রী বানায় দেবেন তাহলে এখানে কোন শিবের মধ্যে আছে যে মিসবুল্লা দিয়ে আলিহিন নবীর মারুফ অলির আলী আলিহিন না তারা যাতে পুরুষদের জন্য এক দরজা বেশি আছে কারণ হচ্ছে এদের চলন ফিরন ক্ষমতা যোগ্যতা এর মধ্যেও ব্যস্তম আছে একজন নারী যখন আস্তে আস্তে বড় হয় হাতি হাতি পায়ে পায়ে যখন বড় হয়ে যায় তখন পুতুল খেলে নারী ছোট ছোট নারী বানায় এরকম খেলাধুলা করে কিন্তু একজন পুরুষ কিন্তু তার কথা সে মাঠে চলে যায় বল খেলে ফুটবল খেলে ক্রিকেট খেলে অর্থাৎ পুরুষ জাতীয় যে খেলাগুলো আছে এবং নেতৃত্ব দেওয়ার মতো যে কাজগুলো আছে সেইগুলোই পুরুষরা করে আল্লাহ তালা নারীদের মধ্যে সেই যোগ্যতা দেন নাই এই জন্য নারীরা ওই কাজগুলো করতে পারবে না তাছাড়া সব মর্যাদা ঠিক আছে অধিকার কি আছে নেতৃত্ব আর রিজাল পুরুষরা নারীদের উপর নেতৃত্ব দিবে ক্ষমতা রাষ্ট্র পরিচালনার কাজ পুরুষরা করবে নারীরা আর রিজাল না আলের নিচেটা আল্লাহর কথা সুরাতুল নিচার মধ্যে কারণ এটা আল্লাহ তালা একজন কারেকজনের উপর কি দিয়েছেন প্রাধান্য দিয়েছেন কারণ নারীর কিছু সময় এমন যায় যে সময় সে অপবিত্র থাকে আর পুরুষকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন তার মধ্যে এমন কোন সময় আছে না এই জন্য পুরুষের আবার এমন এমন জায়গায় যেতে পারে এমন দুঃসাহসিক কাজ করতে পারে যা নারীরা করতে পারে না এই জন্য আল্লাহ বলেছেন এই জায়গায় একটু ব্যবধান যে নেতৃত্ব আর কর্তৃত্ব এটা হবে পুরুষদের হাতে আর নারীদের হাতে নেতৃত্ব যাবে না নারীদের কাজ করবে ঠিক আছে কিন্তু মূল যে নেতৃত্ব এটা আল্লাহ তালা বলতেছেন কি পুরুষদের নিয়ন্ত্রণে থাকবে কিন্তু আজকে আমাদের অবস্থা আমরা সবাইকে নারীর জায়গায় এসেছি আমাদের নেতৃত্বে কর্তৃত্বে কি এখন সবসময় ঘুরে ফিরে দেখা যায় যে বাস দুইজনে তাহলে আমাদের সেই অ্যাক্টিভিটিস আমাদের যোগ্যতা আর আমাদের সেই আমরা ইয়ে দেখাতে পারি নাই যার কারণে আমরা পিছনে পড়ে অনেক কথাই আছে সব কথা বলা যায় না যাই হোক তাহলে আল্লাহ তারা নারীদেরকে কত অধিকার দিয়েছেন এবং আল্লাহ বলছেন নারীরা হচ্ছে তোমরা যখন ঘরে যাবে রাষ্ট্রীয় কার্যক্রম এবং বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করে যখন ঘরে ফিরবে তখন তোমার স্ত্রী হবে তোমার সান্ত্বনা দেওয়ার এবং তোমার প্রশান্তি লাভের একমাত্র উপায় তোমার স্ত্রীরা সান্ত্বনা দিবে কিন্তু উল্টা এখন কি উল্টা ঘরে আসলে দুইজনই চাকরি করে এখন কে কাকে সান্ত্বনা দিবে দুইজনই তো কাজ করে আসছে কি করবে এখন পরিস্থিতি তারাই পুরুষের ন্যায় নারীও আধ্যাত্মিক উন্নতি সাধনে সক্ষম আর আধ্যাত্মিক যেরকম নারী ইচ্ছা করলে তার এবাদত বন্দি করে রাবিয়া বস্তির পর্যায়ে করতে পারে পারে না অবশ্যই পারে এবং নারীরাও ব্যবসা বাণিজ্য করতে পারবে তাদের পরিমণ্ডলে থেকে তারা কি করতে পারবে ব্যবসা বাণিজ্য করতে পারবে কামাই করতে পারবে এমন না যেখানে আপনারাই করবেন আর আমরাই করবো তা এই জন্য আল্লাহ বলছেন للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسب পুরুষের জন্য একটা অংশ আছে যা সে কামাই করবে আবার নারীদের জন্য আছে যা তারা কামাই করবে তাহলে উভয় ব্যবসা বাণিজ্য করে কামাই করতে পারে অনেকে আসছে যে হুজুর আমার জানা মতে বাহির হয় না ঠিক কিন্তু ঘরে বসে কি সে ব্যবসা বাণিজ্য করে ইন্টারনেট এবং কি কম্পিউটারের মাধ্যমে করতে পারে ঘরে ঘরের মধ্যে বসে সে কি করবে সেলাইয়ের কাজ করবে ঘরের মধ্যে বসে আরো অনেক কাজ করতে পারে নারীরা আল্লাহ নবী কন্যা সন্তানের মর্যাদা দিতে গিয়ে বললেন من عال جاريتين حتى تبلغا جاء يوم القيامة أنا وهو كهاتين وضم صابعه আল্লাহ নবী বলছেন কেউ যদি দুটা কন্যা সন্তান প্রতিপালন করে যে বালেগ হয়ে গেছে বালেগ হওয়া পর্যন্ত বালেগা হওয়া পর্যন্ত প্রতিপালন করে আমার নবী বলেছেন কেয়ামতের দিন ওই পুরুষ আর আমি আল্লাহর নবী এইভাবে জান্নাতের মধ্যে অবস্থান করব নারী হলে পারে মেয়ে হলে পারে বাপের মুখটা কি হয় যে কালো হয়ে যায় আপনাদের হয় না কারণ আপনারা তো ইসলামের বুঝ আছে যার কারণে আপনাদের মনটা কি মা অর্থাৎ মেয়ে হলে আরো বেশি খুশি হয় এটাই মুমিনের আলামত এটাই যে কন্যা হওয়ার পরে আরো খুশি হয়ে যায় বলেন সুবাহ ইসলাম বলেছে কোন ঘরে যদি সর্বপ্রথম নারী হয় কন্যা সন্তান যদি কোন ঘরের মধ্যে সর্বপ্রথম আছে তাহলে সেই পিতা হচ্ছে সৌভাগ্যবান কোন পুরুষের ব্যাপারে এটা বলে নাই যে ছেলে হলে ওই বাপ সৌভাগ্যবান এটা বলে নাই বরং আল্লাহ নবী বলেছেন যখন কন্যা সন্তান ঘরে আসে একজন ফেরিস্তা তার ঘরের মধ্যে প্রবেশ করে বলে ওগো ঘরের অধিবাসীরা শোনো একটা দুর্বল পয়েন্ট থেকে একটা দুর্বল জাতি তোমাদের সামনে এসেছে আল্লাহ তারা তোমাদের ঘরের উপর শান্তি এবং রহমত নাজিল করে দিন তাহলে রহমত আর বরকত মেয়ে হলে পারে নাজিল হবে এ কথা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন তাহলে ভাবে অনেক সময় একাধারে হুচিত দুইটা তিনটা চারটা পাঁচটা ছেলেই নেই এরকমও হয় তিন চারটা পর্যন্ত হয় ওই দেখবেন ওই বাপের মনটা সবসময় একটু দুর্বল মেয়েদেরকে কোথায় বিবাহ দিব কি করব এত টাকা দেওয়া লাগবে এটাকে দেওয়ার পর আবার আরেকটা এত টাকা পাবো কোথায় আল্লাহ নবী বলেছেন মানুবতুলিয়ামিন হাদিহিল বানাত বিশাইইন মা হাসানা ইলাই কুন্না লাহু সিতরান মিনান আল্লাহ নবী বলছেন যদি কাউকে কন্যা সন্তানের পরীক্ষায় ফেলানো হয় আর সে তার সাথে ভালো ব্যবহার করে আমার নবী বলেছেন এই কন্যা সন্তানগুলো তার জাহান্নাম থেকে অন্তরাল সৃষ্টি করে দিবে বলেন না সুবাহান অর্থাৎ জাহান্নামে বাধা সৃষ্টি করবে তারা বলবে ওগো আল্লাহ কেয়ামতের দিন আমার পিতা আমাদের সাথে ভালো ব্যবহার করেছে আদব কায়দার শিক্ষা দিয়েছে আমরা আজকে জান্নাতে যাচ্ছি তা হতে পারে না আল্লাহ আমি আমার পিতাকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই তাহলে পিতাকে নিয়ে জান্নাতে যাবে আর এমনি তো মেয়েরা একটু বাপকে বেশি মহব্বত করে বাপ আবার এলোমেলো হলে আবার অনেক সময় যায় অনেক সময় মেয়েরাও কি মায়ের পক্ষ নেয় কারণ বাপ সময় দেয় না মেয়েকে মহব্বত করে না মেয়ে এদের অনেক সময় বাপের পক্ষ নেয় না কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে মেয়ে বেশিরভাগ সময় বাপের কষ্ট দুঃখ যাতনা এবং অসুখ বিসুখের সময় মেয়ে তার পাশে আসে এটাই বাস্তবতা আর বাপেরাও মেয়েকে বেশি ভালোবাসে যারা মুসলমান অন্য জাতির কথা বলতেছেন আপনারা যারা আছেন এবং আল্লাহ নবী নারীদেরকে কিরকম মর্যাদা দিতেন হুনাইনের যুদ্ধে অনেকগুলো এরকম বন্দি আটক হয়েছে আল্লাহর নদীর দরবারে এবং প্রায় সহস্রাধিক বন্দি এসেছে আল্লাহর নদীর কাছে তার মধ্যে ছিল রসুলের বন্দীদের অন্তর্ভুক্ত ছিল রসুলের দুধ বোন সীমা সীমাও কি ছিল সেই বন্দীদের মধ্যে ছিল এখন সাহাবিরা জিজ্ঞাসা করতেছেন সীমাকে যে তুমি কে তুমি কেন যুদ্ধের ময়দানে আসছো বলছে আমি তোমাদের পায়গম্বর সাল্লাহ আলাইসলামের বোন জোরে বলেন তোমাদের নবীর বোন আমি নবীর কাছে খবর পৌঁছানো হলো ওগো আল্লাহর নবীর যতগুলো বন্দি এসেছে এক হাজারেরও বেশি বন্দি এর মধ্যে আপনার বনো আছে এর সাথে কি করা যায় আল্লাহর নবী চলে গেলেন এবং বললেন একটা চাদর দাও তাকে তার জন্য কষ্ট না হয় আদব এবং এহতেরাম খাদ্য বস্ত্র যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা করলেন আর আল্লাহ রবি বললেন যেহেতু সে দুধবন দুধ হালিমাতু সাদিয়া বংশের সাথে তার সম্পর্ক আছে সুতরাং আমি নিজে মোহাম্মদুর রসুল্লাহ তাকে মুক্ত করে দিলাম আর অন্য আরো নারী অন্য আব্দুল মুক্তালিব এবং অন্য বংশের নারীরাও তখন কূটনৈতিকদের একটা দল রসুলের কাছে আসলো বলল হুজুর আপনি যদি দুর্বলকে মুক্ত করে দিতে পারেন মুক্তি দেন তাহলে আমরা তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে আপনার বংশেরই কি আমাদের যারা মেয়েরা আছে তা আপনার বংশেরই সব এদের তো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে বলছে এটা আমি করতে পারি না আমার সাহাবিরা যারা আছেন ওনারা যদি মতামত দেয় তাহলে আমি নদী তাদেরকে কি মুক্ত করে দিই হ্যাঁ তাহলে এইভাবে নারীদেরকে আল্লাহ রসুল কি করছেন মূল্যায়ন করছেন আল্লাহ নবী একদিন বসে আছেন মসজিদ নবীর মধ্যে একজন বুড়ি মানুষ আসলো আসার পর আল্লাহর নবী সাথে সাথে তার চাদর মোবারকটা খুলে দিলেন তাকে বসালেন তাকে খাওয়ালেন নাস্তা পানি সব কিছুর ইন্তজাম করলেন আল্লাহ রসুল দাঁড়ায় গেলেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ একটা বুড়ি মানুষ আসলো আমরা বুঝতে পারলাম না বিশ্ব নদী দাঁড়ায় যায় আবার তার জন্য চাদর ফেলে দেয় খারাপ ইন্তজাম করে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তাকে মর্যাদা দেয় আমরা বুঝতে পারি না আল্লাহ নবী বলল ওগা আমার সাহাবিরা তোমরা জানো না ইনি হচ্ছেন আমার বুড়ি অর্থাৎ আমার ছোট্টকালে আমার দুধমা হারিমা তুস্তা দিয়া রতি আল্লাহ তালানহা আমাকে দুধ পান করেছেন অনেক মহব্বত করছেন আমার মায়ের মতো এই জন্য মায়ের মর্যাদা তাকে দিয়ে দিলাম তাহলে নারীদেরকে আল্লাহ রসুল কত মহব্বত করছেন আল্লাহ নবী বলছেন জুয়াইলাত ইলাইয়া সালাসা আমার নিকট তিনটা জিনিস প্রিয় এক নম্বর হচ্ছে আল নিসাব এক নম্বর হচ্ছে নারী দুই নম্বর হচ্ছে খুশবু আত্মীব আর তিন নম্বর হচ্ছে আমার নিকট নামাজ অর্থাৎ নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা নামাজটাও আল্লাহর নবীর কাছে প্রিয় ছিল তাহলে নারী আল্লাহ নবীর কাছে কি প্রিয় ছিল এবং আল্লাহ নবীর যতগুলো সন্তান চারটা সন্তান হয়েছে কেউ বেঁচে ছিল না বরং আল্লাহ নবীর যে কন্যা সন্তানগুলো ছিল তাদের দ্বারা আল্লাহ নবীর বংশ বিস্তার হয়েছে আল্লাহ নবী যখন সফরে যেতেন আল্লাহ নবী সবার সাথে দেখা করার পর সর্বশেষ হাতেমা রবি আল্লাহ তালা সাথে দেখা করতেন আবার যখন সফর শেষে আসতেন হাদিয়া কোহপানি আসতেন সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন আর তার সামনে হাতিয়া পেশ করতেন আর আল্লাহ নবী বলতেন ফাতেমা আমার কলিতার টুকরা যে ফাতেমাকে কষ্ট দেয় সে কেন যেন মোহাম্মদ রসুল্লাহকে কষ্ট দেয় তোমার তাহলে এটা সুন্নত বোঝা যায় যে আগে ঘরে যদি কোনো কিছু নিয়ে আসে তাহলে মেয়েকে দিয়ে শুরু করা এটা শূন্য আর এটা দেখবেন আপনি যদি মেয়েকে দেন সুবিধা হচ্ছে এটা মেয়ে খারাপ তাদের মধ্যে ত্যাগের মানসিকতা আগে ও ভাই যারা আছে তাদেরকে দিয়ে সবাইকে দেওয়ার পরে তারপরে তারা ভাগ করে খাবে সুবাহান এই জন্য আল্লাহ নদীকে সিস্টেম করে গেছে বলতেছে আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম যখন মক্কা নগরীতে যে নারীদেরকে জীবন্ত প্রথিত করা হতো এরা তো আল্লাহর কাছে কি করবে ওই সমস্ত বাপের বিরুদ্ধে অভিযোগ করে বসছে وإذا الموءودة سئلت بأي ذنب قتلت আল্লাহ তালা বলেন যাদেরকে দরঘর করা হয়েছে জীবন্ত প্রচিত করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কি কারণে কি অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছে তখন তারা বলবে আমরা মেয়ে হওয়ার কারণে আমাদের পিতারা আমাদেরকে মাটির নিচে পুঁতে রেখেছে আল্লাহ নবীর এক সাহাবি ছিলেন দেখিয়া এক কালবি রবি আল্লাহ তারা অধিকাংশ সময় জিব্রাহিম তার সুরত ধরেই ওহি আসছেন আল্লাহ নবী সাল্লাহাম একবার এক কন্যা সন্তানকে তার উরুর উপর রেখে তার রানের উপর রেখে খানা খাওয়াইতেছেন একজন এসে বলতেছে হুজুর আপনার উপর অভিসম্পাদ আপনি একজন নারীকে খানা খাওয়ান এটা কেমন কথা বলতেছে আমার তো জাহিনিয়াতের যুগে তিন চারটা কন্যা হয়েছে আমি সাথে সাথে তাদেরকে মাটির নিচে পথিত করেছি আল্লাহর নবী বলছে কোন জানোয়ার ছাড়া তার মেয়েকে মাটির নিচে পুঁতে রাখতে পারে না আল্লাহ নদীর কাছে যে কাল দিয়েছে বলল হুজুর আমার জাহিনিয়াতের যুগে একটা ফুটফুটে যত্নার মতো একটা কন্যা সন্তান ছিল আমি আমার স্ত্রীকে বলেছিলাম যদি সে ছেলে হয় তাহলে তুমি তাকে সুন্দর করে আদর যত্ন করে রেখে দিবে আর যদি মেয়ে হয় তাহলে তুমি আমার সাথে দেখে না হয় ওই মা করেছে এত সুন্দর বাচ্চা হয়েছে সুন্দর ফুটফুটে বাচ্চা এই জন্য খালার বাড়িতে পাঠায় দিয়েছেন যখন অনেক দিন পরে সফর শেষে এসে দেখে একটা কন্যা সন্তান কিন্তু সুন্দর দেখছে তবে সেটা কার বুঝে না এটাই অন্য কার পরিচয় দিচ্ছে না ওইটা হলে অনেক সময় অর্থাৎ ফাঁকে ফাঁকে এটা আপনার যদি মেয়ে হয় তাহলে কেমন হতে পারে তাই না জাহিলিয়াতের লোকদের মধ্যে ওই যে একটা কি কয় আগের দিনের যে একটা তাদের মধ্যে খারাপই ছিল সেটা জাগ্রত হয়ে ওঠে যখন এই কথা বলে তখনই তার মধ্যে ওই জাহিলিয়তের যুগের যে মন মানসিকতা তার মধ্যে ওইটা কি হয়েছে জাগরিত হয়ে উঠে এরকম বারবার শুনছেন আর তার ভালো লাগে একদিন বলে মা তুমি একটু রেডি হও প্রস্তুত হও তারপরে একটু আমি বেড়াতে যাবো তোমাকে এই দুপুর মনে করেন এরকম এগারোটা বারোটার সময় মেয়েকে নিয়ে এক জায়গায় কোথা হাতে মেয়ে জিজ্ঞাসা করে ওগো আমার আব্বা যান কেন আপনার ঘাড়ের ওপর প্রদান বলতেছে মা একটু দূরে যাবো একটু বেড়াতে যাবো এই জন্য প্রদান নিয়ে যাচ্ছি কোনো প্রয়োজন দেখা দিতে পারে তারপর দেখা গেল কিছু দূর যাওয়ার পর ওই প্রাচন্ড পিতা একটা কবর খুঁজল খোঁজার পর যখন এরকম গলা বরাবর কবরটা হয়ে গেল তখন তার মেয়েকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলায় দিল মেয়ে কবরের মধ্যে পড়ে ওই গর্তের মধ্যে পড়ে চিৎকার করে বলতেছে ও আমার আব্বা আমি আপনার কোনোদিন যে আপনার মেয়ে আমি কোনোদিন পরিচয় দেব না আমাকে আপনি মাটির নিচে প্রচিত করবেন না বলছে না না তা হতে পারে না আমি সমাজের মধ্যে আমার চেহারা দেখাতে পারি না এই জন্য তোমাকে মাটির নিচে আমাকে পুঁতে রেখতেই হবে এই জন্য পুঁতে রেখে সে এরকম ভাবে বাড়িতে চলে যায় যাওয়ার পরে আল্লাহ রসুলের কাছে যখন সে একজন জিজ্ঞাসা করলো হুজুর আমার দুটা কন্যা সন্তান আছে আমি তো তাকে লেখাপড়া শিখেছি আদব আখলার শিক্ষা দিয়েছি তাহলে আমার ব্যাপারে কি বলেন তা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম তখন বললেন দুটা মেয়ে সন্তান লালন পালন করছো আদব কাজে শিক্ষা দিয়েছো তাহলে তো তুমি দুটা জান্নাতের মালিক হয়ে আল্লাহ নবীর কাছে ওই সাহাবি বলতেছে হুজুর আমার একটা কন্যা সন্তান ছিল ফুটফুটে দেখতে খুব সুন্দর আমার জাহিলিয়াতের যুগে শ্রদ্ধা শুরু দেয়নি আপনি যখন এই ফজিলতের কথা নিয়ে কথা বলেন তখন আমার দিনটা ফেটে যায় এত সুন্দর চেহারা বিশিষ্ট আমার মেয়েটাকে আমি আমি এরকম মাটির নিচে পুঁতে রেখেছি আল্লাহ নবীর চেহারা দিয়ে তলমল হয়ে গেল চোখ না চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে গেল আর বলতে কোনো জানোয়ার ছাড়া তার মেয়েকে মাটির নিচে পুঁতে রাখতে পারে না তাহলে আল্লাহ নবী নারীদেরকে সর্বপ্রথম বিশ্বের বুকে নারীর অধিকার প্রতিষ্ঠিত করে গেলেন যা অন্য কোন জাতি অন্য কোন ধর্ম অন্য কোন এরকম কেউ সমাজ সংস্কার নারীর অধিকার দিতে পারে না আর আল্লাহ নবী বললেন যে আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত সুবাহা এটা বলেন নাই যে পুরুষের পায়ের নিচে কি বেহেস্ত মা যদি গণ্ডমূর্খ হয় লেখাপড়া জানে না তাও মায়ের খেদমত করতে হবে আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলাম আহাকুন্না সাহাদাতি হে আল্লাহর নদী আমি কার সাথে ভালো ব্যবহার করব আল্লাহর নদী বললেন উম্মুকা তোমার মায়ের সাথে আবার জিজ্ঞাসা করা হলো কার সাথে ভালো ব্যবহার করব বসে তোমার মায়ের সাথে বসে তারপরে কার সাথে ভালো ব্যবহার করব আল্লাহর নদী বললেন তোমার মায়ের সাথে বসে তারপরে কার সাথে ভালো ব্যবহার করব আল্লাহর নদী বললেন তোমার পিতার সাথে তোমার তাহলে এখানে আল্লাহ নবী সাল্লাহ ইসলাম নারীর আর মায়ের মর্যাদাকে কি তিন গুণ বাড়ায় দেন সুবাহান বলতেছে কিতাবের মধ্যে আসছে যদি বাপ পানি চায় মাও পানি চায় কাকে আগে পানি দিবেন কিতাবের মধ্যে বলছে সর্বপ্রথম মাকে পানি দাও তারপরে বাপকে পানি দিতে হবে আর ইজ্জত করতে হবে বাপকে বেশি আর হাদিয়া তোহফা দিতে হবে মাকে বেশি মাকে কি দিতে হবে হাদিয়া তোহফা কাপড় টুপর যা লাগে এটা মাকে বেশি দিতে হবে আর বাপকে ইজ্জত করতে বাপের চেহারার দিকে ফিরায় পা ফিরায় ঘুমানো যাবে না বাচ্চাকে একটু ইজ্জত আমাকে একটু সম্মান করি একটু বললেই যে বাবা তুমি আগে করো তারপর আমি খাওয়া তো হবেই তুমি আগে শুরু করো তারপর আমি শুরু করি বলো সোহান এটা আল্লাহ নবীর হাতি যে সর্বত মুরব্বীদের দ্বারা খানা শুরু করা আমাদের ছেলেদের কিছু শিক্ষা দেয় না এটা তাহলে জাতিসংঘের বহু পূর্বে নারীর অধিকারের ঘোষণা করেছেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আজকে আটই মার্চে যে নারী স্বাধীনতা দিবস যেটা দেওয়া হয় এটা হচ্ছে পাশ্চাত্যে ওরা আমাদেরকে বারো ইঞ্চি কাপড় পরাতে চায় কয় ইঞ্চি চার ইঞ্চি বারো ইঞ্চি যেটাই বলেন ওরা আছে যখন বাংলাদেশে এয়ারপোর্টে নামে নামার পরে দেখে যে এত টাকা পয়সা বাংলাদেশের পিছনে খরচ করলেন কিন্তু বারো ইঞ্চি কাপড় তো পরাতে পারতেছেন এখনো বাংলাদেশের মহিলার মাথায় কাপড় দেয় ওদের মাথা খারাপ হয়ে যায় এত টাকা দিলাম তারপরে ওদেরকে রাস্তায় নামাতে পারি নাই স্বামীদের বিরুদ্ধে নামাতে পারি নাই ঘর থেকে বের করতে পারি নাই এখন মুসলমানদের মহিলারা বোরখা পরে এই জন্য ওদের কি দিল ঝলে যায় নারী দিবস দিচ্ছে নারী দিবস এটা ইসলামে দরকার না নারীর অধিকার ইসলাম আগেই দিয়ে গেছে সুবাহান আরো তো বহু কথা আছে এগুলো বলার সম্ভব না অনেক সময় আমি বলছি এবং আল্লাহ নারী তার শিক্ষার অধিকার পাবে নারী তার সব কিছু শিখতে পারবে এরকম না যে একটা ছেলেকে হাফেজ বানালে মেয়েকে হাফেজা বানাতে পারবেন না তা নয় বরং আল্লাহ নবী বলছে মেয়েকে হাফেজা বানান এরকম কোথাও বলে নাই আল্লাহ নবী কোথাও বলে নাই আর অনেক সময় এরকম হয় যে ছেলেকে বেশি শিক্ষা দেয় মেয়েকে বেশি শিক্ষা দেয় না এরকম হয় কিন্তু উভয়ের শিক্ষার অধিকার রাখে এমন না যে মেয়েকে কম দিতে হবে কিন্তু মেয়েকে দিতে হবে একটা শালীন পরিবেশে যেটা আমাদের দেশে প্রচলিত আছে সহশিক্ষা এরকম না একসাথে পুরুষ আর নারী একসাথে হলে এটা তো হবে না এটা জায়গ নাই হচ্ছে আলাদা আলাদা করে তাদেরকে শিখাও যত শিক্ষা দাও সমস্যা নাই সোহান তাহলে ইসলাম তাদেরকে এরকম মহারানা দেওয়া তাদের বাক স্বাধীনতা সব কিছু ইসলাম দিয়েছে কিন্তু আমরা জানি না আমাদের মা বোনের জানার কারণে রাস্তায় নামছে আর মোল্লা মুন্সিদের বিরুদ্ধে ওরা বলে যে ইসলাম এবং এই কি কয় আলেমরা তাদের এরকম নারীদেরকে ঘরের মধ্যে ঢুকাইছে ধরে বলেন বলেন আমরা কি নারীদেরকে ঘরের মধ্যে ঢুকাইছি নারীদেরকে মর্যাদা দিচ্ছি বলেন মর্যাদা দিতে ঘরের মধ্যে থেকে আরাম করে খাও কাজ করে এনে দেবো আমরা আর তোমরা কি করবে আমাদের যেটা কিছু করা দরকার সন্তান প্রতিপালন করা দরকার এগুলো করবে কিন্তু এটা না বুঝার কারণে এটা অনেক ব্যাখ্যা কিন্তু এটা না বুঝার কারণে তারা আজকে আমাদের বিরুদ্ধে স্লোগান দেয় মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান এটা বোঝে না আর এটা আমার বিরুদ্ধে আমি স্লোগান দিলাম আল্লাহ তালা আমাদেরকে যথাযথভাবে মা বোনদের নারীদের অধিকার ভাবে রাষ্ট্রীয় ভাবে যে অধিকার আল্লাহ নবী বলে গেছেন কোরআন যে অধিকারের কথা বলেছে সেটা ভাবে প্রতিষ্ঠিত করার কৌশিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলমিন আমরা যারা কবল আলজমা তারা সুন্দরপুরের মেহরবানিতে আদায় করি Thank you.